সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সরব ছিলেন আপনার এসব স্ট্যাটাসই তার কাল হয়ে দাঁড়িয়েছে যে ওখানে যিনি প্রথমে তাকে ডেকে নিয়েছিলেন অমিত সাহা উপ আইন সম্পাদক বইয়ের শাখা ছাত্রলীগের তিনি কিন্তু জেরা করেছেন তিনি তার ইনবক্স চেক করে চেক করেছেন কোন পেজে তিনি লাইক দেন কি কমেন্টস করেন কি স্ট্যাটাস দিয়ে থাকেন এ বিষয়গুলো কিন্তু তিনি চেক করেছেন এবং জেরা করেছেন এই হচ্ছে সেই দুই নম্বর কক্ষ যে কক্ষে রাতভর অমানসিক নির্যাতনের পর আবরাকে হত্যা করা হয় তো পূজা থেকে এসে আবরাকে শারীরিক নির্যাতন করে তারপরে তার ওনারা আবার পার্সোনার খেলা দেখার জন্য টিভি রুমে চলে গিয়েছিলেন তার হাতে এবং পায়ে এবং তার পিঠে পর্যাপ্ত পরিমাণ ব্লাঙ্কফুডস ইঞ্জুরি ছিল ওর নাভি থেকে কোমর থাই পায়ের গিরা পর্যন্ত আমি দেখছি আমাকে দেখাইছে রুমের মধ্যে আমি সেখানে কেঁদে দিছি সাপে কামড়ালে যেভাবে নীল হয় সেরকম নীল পাঁচ অক্ট নামাজ পড়তো মানে অনেক মেধাবী স্টুডেন্ট এটা তো বলার অপেক্ষা রাখে না কোনো রাজনীতি বা কোনো ধরনের কখনোই কোনো সে পাঁচ অক্ত নামাজ পড়ে সে সেটাই তার সমস্যা আরে আরে হাসি খামুখে মুখে রক্ত মাখা শরীরে বিশ্বকের সুবাস তার সাথীরা দেখে কাঁদে আর হাসে বলে সে যাচেছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বিগত প্রায় দুই বছরেরও বেশি সময় যাবৎ এক ভয়ঙ্কর চক্রান্ত সম্পর্কে আমি আপনাদের সতর্ক করার চেষ্টা করে আসছি আমাদের এই ভূখণ্ড আজ এক মারাত্মক ষড়যন্ত্রের মুখোমুখি এই ষড়যন্ত্র আজ আমাদের ঘিরে ফেলেছে চারদিক থেকে গ্রাস করতে উদ্যত হয়েছে আমাদের জীবনকে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে এই ষড়যন্ত্রের উচ্চ দিল্লিতে আর এর বাস্তবায়ন হচ্ছে ঢাকায় এই চক্রান্তের পরিকল্পনা হিন্দুস্তানের আরএসএস বিজেপির মতো হিন্দুত্ববাদীদের আর বাংলাদেশের বাস্তবায়নকারী হল তাগুত হাসিনা এই ষড়যন্ত্রের মূল সেনাপতি হল মোদী আর যোগী আদিত্যনাথের মতো মালাউন শয়তানরা আর বাংলাদেশে তাদের অগ্রবর্তী বাহিনী হল ইসকন আর হিন্দু মহাজোটের মতো দলগুলোর সদস্য মালাউনরা এ চক্রান্ত হল ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত তথা রামরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত আর হাসিনা হল হিন্দুত্ববাদী চক্রান্তের দেশীয় এজেন্ট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ভয়ঙ্কর চক্রান্তের বিষয়টি নিয়ে আমি আপনাদের সচেতন করার চেষ্টা চালিয়েছি আজ এই চক্রান্তের শিকার এক মুসলিম ভাইয়ের কথা নিয়ে আমি আবারও আপনাদের সামনে এসেছি আপনাদের অন্তরে আঘাত করে আপনাদের হৃদয়ে ধাক্কা দিয়ে হলেও আপনাদের জাগাতে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আবরার ফাহাদ নামে বুয়েটের ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীকে একজন মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমাদের এই মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে কিছু কথা লিখেছিলেন হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরোধিতা করে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এই কারণে বিশ্ববিদ্যালয়ের হলে তাকে পিটিও হত্যা করা হয়েছে যাদের বিবেচনা বোধ আছে শুধু এই একটি মাত্র তথ্য তাদের জন্য যথেষ্ট বর্তমানে আমাদের দেশ যে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে তা বোঝার জন্য এই একটি তথ্য যথেষ্ট অল্প কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভরা মজলিসে জয় হিন্দ স্লোগান দিয়েছে তার কিছুই হয়নি কিন্তু হিন্দুস্তানের আগ্রাসনের প্রতিবাদ করে নিজের দেশের মানুষের পক্ষে কথা বলায় বিশ্ববিদ্যালয়ের হলে আমাদের ভাই আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি আপনাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশে যে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটার আর কি প্রমাণ আপনাদের দরকার আর কোন প্রমাণ পেলে আপনারা জাগবেন হিন্দুস্তানে যেমন গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে মুসলিম নারী ও শিশুদের তুলে নিয়ে মন্দিরে মন্দিরে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশে তেমনি ভারতের সমালোচনা করায় হিন্দুত্ববাদী এজেন্ডার বিরোধিতা করায় মুসলিমদের পিটিয়ে মারা হচ্ছে হিন্দুস্তানে মুসলিমদের পিটিয়ে মারছে আরএসএস আর বাংলাদেশে মারছে ছাত্রলীগ যুবলীগ শুধু তাই না এই আগ্রাসনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের হিন্দু মালাউনরা আবরার হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে অমিত সাহা আর অনিক সরকার পুরো বিষয়টি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন একজন মুসলিমকে বাংলার মাটিতে পিটিও হত্যা করা হয়েছে হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদ করার কারণে এই হত্যাকাণ্ড চালিয়েছে ছাত্রলীগ আর এতে নেতৃত্ব দিয়েছে ভিন্ন মালাউন সংগঠন ইসকনের সদস্য এই ইসকন ও ইসকনের সদস্যরা বাংলাদেশে হিন্দুত্ববাদী আগ্রাসনের অগ্রগামী বাহিনী হিসেবে কাজ করছে হিন্দুস্তান থেকে আসা কোটি কোটি টাকা দিয়ে পুরো দেশ জুড়ে এরা গড়ে তুলেছে বিভিন্ন মন্দির আশ্রম হোস্টেল ইসকনের এই মন্দির আশ্রম আর হোস্টেলগুলোতে চলছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের প্রশিক্ষণ পুরো দেশ জুড়ে তারা গড়ে তুলেছে তাদের নেটওয়ার্ক নিরলস পরিশ্রম করে তাদের এই চক্রান্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো ঘুমিয়ে আছি আমরা সম্পূর্ণভাবে অপ্রস্তুত আমরা মেতে আছি অর্থহীন নানা কাজে সেদিন রাতে যখন ওই মালাউনদের নেতৃত্বে আমাদের ভাই আবরার ফাহাদকে ইসলাম দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে হাজার হাজার মুসলিম তরুণ কি করছিল জানেন তখন হাজারো মুসলিম যুবক ছিল পূজা মণ্ডপে তারা ব্যস্ত ছিল বেহায়া বেলাজ মুশরিক বাইজিদের নাচানাচি আর অশ্লীল অঙ্গভঙ্গি দেখায় একদিকে ইস্কন সদস্য মালাউন্ডা মুসলিম যুবককে হত্যা করছিল অন্যদিকে বেহায় মালাউন নারীদের প্রলোভন দেখিয়ে মুসলিম তরুণদের নিয়ে যাওয়া হচ্ছিল ইস্কনের পূজা মণ্ডপে এইভাবে মালাউনদের ভয়ঙ্কর সন্ত্রাসের পরিকল্পনার সামনে আমরা সম্পূর্ণ নিরস্ত্র সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে বসে আছি বাংলাদেশে এই হিন্দুত্ববাদীদের প্রভাব কতটা বেড়েছে একবার চিন্তা করে দেখুন সবার কাছে এ বিষয়টি স্পষ্ট যে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় মালাউনদের নেতৃত্বেই এই মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু দেখুন বাংলাদেশের এতগুলো মিডিয়া এতগুলো পত্রিকা কেউ এই কথাটি বলছে না বরং বলছে শিবির সন্দেহে আমাদের মুসলিম ভাইকে মারা হয়েছে আর যদি ইস্কন সন্দেহে কোনো মালাউনকে পিটিয়ে মারা হয় তাহলে কি মিডিয়া একই সুরে কথা বলবে আর যদি সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোনো সদস্যকে পিটিয়ে মারা হয় তাহলে কি মিডিয়া চুপ থাকবে নাকি তখন জঙ্গিবাদের মুখস্থ বুল নিয়ে ঝাঁপিয়ে পড়বে হিন্দুত্ববাদী আগ্রাসনের সীমানা এখানেই শেষ না দেখুন এই মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে এক মালাউনকে কৃষ্ণপদ রায় এক মালাউন পুলিশ অফিসারকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন বাংলাদেশে রামকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুলিশ ছিল না আসলে এসবই হলো বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে মালাউনদের নিয়ন্ত্রণে চলে যাবার ফল এই কৃষ্ণপদ রায় কি আবরারের হত্যাকারী অমিত সাহা আর অনেক সরকারের বিচার নিশ্চিত করবে বলে আপনি মনে করেন নাকি এক মালাউনকে আরেক মালাউন বাঁচাতে চেষ্টা করবে হয়তো দেখা যাবে কথিত তদন্তের পর এই মামলার বিচার করতে দেয়া হবে কোনো মালাউন বিচারকের কোর্টে এই হিন্দু মালাউনরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ক্ষমতার প্রতিটি পর্যায়ে এরা ঢুকেছে নানান কৌশলে আর আজ তারা এত বাড়া বেড়েছে যে বাংলার মানুষের স্বার্থ রক্ষার কথা বলায় হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলায় একজন মুসলিম যুবককে তারা পিটিয়ে হত্যা করেছে এই মালাউনদের স্পর্ধা কত বেড়েছে আপনি নিজেই চিন্তা করুন আমার প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সব স্বপ্ন থাকে তাদের সন্তানদের ঘিরে সব ধরনের রাজনৈতিক চিন্তা ও সচেতনতা থেকে তারা নিজ সন্তানদের দূরে রাখতে চান ইসলাম প্রতিষ্ঠার কথা বলা ইসলামী শাসনের জন্য আন্দোলন করা অধিকার আদায়ের আন্দোলন করা এগুলোকে তারা ঝামেলা মনে করেন তারা মনে করেন এসব ঝামেলায় জড়ানোর দরকার নেই পড়াশোনা করে গাড়ি ঘোড়ায় চড়তে হবে প্রতিষ্ঠিত হতে হবে তাই সমাজের পিতামাতারা সন্তানদের জীবন নির্ঝঞ্ঝাট রাখতে চান কিন্তু শহরে যদি আগুন লাগে তাহলে সেটা কোনো নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ থাকে না ধনী গরিব বিপ্লবী সন্ন্যাসী দিনমজুর ছাপোষা চাকরিজীবী পথের ভিকারি থেকে শুরু করে মায়ের আচলে বাধা আদরের সন্তান সকলকে সে আগুনে পুড়তে হয় ধনী গরিব অভিজাত পতিত সকলের বাড়ি সে আগুনে পুড়ে এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী আগ্রাসনের আগুন লেগে গেছে ঘরবাড়ি পুড়তে শুরু করেছে আবরারের মতো চরম মেধাবী পিতামাতার বুকের ধন চোখের মণি সব আশা আকাঙ্ক্ষার প্রদীপ সন্তানকে খুন হতে হচ্ছে আবরারের পিতামাতাও হয়তো তাকে নির্ঝঞ্ঝার জীবন দিতে চেয়েছিল তার পরিবারের সদস্যরা মিডিয়ার কাছে জানিয়েছে তারা আওয়ামী লীগ সমর্থন করে আওয়ামী লীগে ভোট দেয় কিন্তু এত কিছুর পরও তাদের নারী সেরা ধন ছাত্রলীগের সন্ত্রাস ভারত লীগের সন্ত্রাস থেকে রক্ষা পায়নি মা বাবার স্বপ্ন নিয়ে আপনার বুয়েটে পড়তে গিয়েছিল যার ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার কথা সে আজ লাশ হয়ে বের হলো কেন কেবল হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরোধিতা করার কারণে এবং আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এরকম আরও অনেক মায়ের বুক খালি হবে এমন আরও অনেক মুসলিমকে হত্যা করার পরিকল্পনা এই মালাউনরা সাজিয়ে রেখেছে বিপরীতে আমরা এখনও অসাম্প্রদায়িকতার ফাঁকাবুলি আঁকড়ে বসে আছি নিজেদের নিরীহ প্রমাণ করতে গিয়ে মালাউনদের ছুরির নিচে নিজেদের গলা পেতে দিয়েছি আরও আশ্চর্য বিষয় হলো আজ আমরা বিচার চাইছি হাসিনার কাছে যেই হাসিনা হিন্দুত্ববাদী এজেন্ডার প্রধান এজেন্ট হিসেবে গত দশ বছর ধরে কাজ করে আসছে যার প্রত্যক্ষ সমর্থনে মালাউনরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে উই পোকার মতো বাসা বেঁধেছে হাসিনা এখন মরিয়া নিজের গদি টিকিয়ে রাখতে হাসিনা এখন মরিয়া নিজের অপদার্থ সন্তানদের ক্ষমতায় আনতে হাসিনা এখন মরিয়া নিজ দলের ভেতর মাথা চাড়া দেয়া বিরোধীদের দমনে যে কোনো মূল্যে নিজের গদি টিকাতে চায় হাসিনা সে জানে ক্ষমতা ধরে রাখতে হলে এই মুহূর্তে তার একমাত্র আশা ভরসা হলো ভারতীয় হিন্দুত্ববাদীরা তাই সম্পূর্ণভাবে ভারতের কাছে নিজেকে সে বেঁচে দিয়েছে নিহত আবরার যে চুক্তিগুলোর বিরোধিতা করে স্ট্যাটাস দেওয়ার কারণে নিহত হলেন সেগুলো থেকে এই বিষয়টি স্পষ্টরূপে বোঝা যায় হিন্দুত্ববাদী এজেন্ডা থামানোর কোনো ক্ষমতা হাসিনার কখনোই ছিল না এখন আরও নেই সে পুরোপুরি হিন্দুত্ববাদীদের হাতের পুতুল কাজেই হিন্দুত্ববাদীদের হাসিনা থামাবে না সে তাদের দাসী হিসেবে কাজ করবে আর এর প্রমাণ এরই মধ্যে পাওয়া গেছে আপনার হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া মালাউন অমিত সাহার নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে মামলার এজহার থেকে তাকে গ্রেফতারও করা হয়নি এমনকি সিসিটিভি ক্যামেরার ফুটেজ গোপন করারও অনেক চেষ্টা করেছে মালাউন পুলিশ অফিসার কৃষ্ণপদ রায় যা থেকে বিষয়টি স্পষ্ট যে সারা দেশ জুড়ে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠার পরও হিন্দুত্ববাদী খুনিদের আড়াল করার সব রকমের চেষ্টা প্রশাসন থেকেই করা হচ্ছে হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলাদেশে আজ কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝার জন্য আপনাদের আর কি প্রয়োজন ভারতের মতো বাংলাদেশেও শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদী সন্ত্রাস পিটিও হত্যা করা হচ্ছে মুসলিমদের ভারতে হত্যা করা হচ্ছে জয় হিন্দ আর রামের স্লোগান দিয়ে আর বাংলাদেশে হত্যা করা হচ্ছে জয় বাংলা ও মুজিব হাসিনার নামে স্লোগান দিয়ে ছাত্রলীগ পালন করছে এস এর ভূমিকা অন্যদিকে ইস্কনের মাধ্যমে মালাউন্ডা তাদের ঘৃণ্য জাল বিছিয়ে দিয়েছে প্রশাসন বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে দেশ জুড়ে গড়ে তুলেছে বিশাল নেটওয়ার্ক প্রস্তুতি নিচ্ছে এই ভূখণ্ডের মুসলিমদের উপর চরম আঘাত হানার হে বাংলার মুসলিমরা উঠুন জাগুন আজ মুসলিম ছাত্রদের তাদের রুম থেকে তুলে নিয়ে হলের মধ্যে হত্যা করা হচ্ছে সেদিন আর বেশি দূরে না যখন মুসলিমদের তাদের ঘরে ঢুকে মালাউনরা হত্যা করবে কোনো পুলিশ কোনো প্রশাসন কোনো মিডিয়া কোনো আদালত সেই দিন বাংলার মুসলিমদের পাশে দাঁড়াবে না যেই হাসিনার কাছে আপনারা বিচার চাইছেন সেই বরং হিন্দুত্ববাদীদের রক্ষা করবে যেমনটা সে আজকে করছে কোনো আন্তর্জাতিক সম্প্রদায় সেদিন বাংলার মুসলিমদের পাশে দাঁড়াবে না যেমন কাশ্মীরের মুসলিমদের পক্ষে আজ তারা দাঁড়াচ্ছে না এক ভয়াবহ বিপর্যয় রক্তের নদী বাংলার মুসলিমদের ঘরের দুয়ারে চলে এসেছে ত্রিশুল আর মশাল হাতে খুনি মালাউনের দল তাদের বিষাক্ত নজর দিচ্ছে মুসলিমদের স্ত্রী আর মেয়েদের দিকে হে মুসলিম এখনই যদি আপনি না জাগেন প্রস্তুত না হন তাহলে মালাউন হিন্দুদের সামনে মাথা নিচু করে প্রাণ ভিক্ষা করা ছাড়া নিজের স্ত্রী কন্যা ও বোনের ইজ্জত নষ্ট হতে দেখা ছাড়া অন্য কোনো পথ হয়তো আপনার সামনে খোলা থাকবে না হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে বাংলার মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই আগ্রাসনের মোকাবেলা আমাদের করতেই হবে আমাদের সম্মান টিকিয়ে রাখার জন্য আমাদের সন্তানদের ইমান টিকিয়ে রাখার জন্য উঠুন জাগুন সতর্ক হন প্রস্তুতি নিন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি